সাইদ ইবনু জুবাই রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আব্দুর রহমান ইবনু আবজা রদিল্লাহ তাল্লাহ্ন একদিন আমাকে আদেশ করলেন যে আবদুল্লাহ ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্নকে এই আয়াত দুটি সম্পর্কে জিজ্ঞেস করো এর অর্থ কি আয়াতটি হলো এই আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করবে না সুরা আল ফুরকান আয়াত নম্বর আটষট্টি এবং যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে সুরা নিসা আয়াত নম্বর তিরানব্বই আমি ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্নকে জিজ্ঞেস করলাম তখন তিনি বললেন যখন সুরা আল ফুরকানের আয়াতটি নাজিল করা হলো তখন মক্কার মুশ্রিকরা বলল আমরা তো মানুষকে হত্যা করেছি যা আল্লাহ হারাম করেছেন এবং আল্লাহর সাথে অন্যকে মাবুত হিসেবে শরিক করেছি আরও নানা রকম অশ্লীল কাজকর্ম করেছি তখন আল্লাহ তালা নাজিল করলেন কিন্তু যারা তওবা করেছে এবং ইমান এনেছে হতে শেষ পর্যন্ত সুরা আল ফুরকান আয়াত নম্বর সত্তর সুতরাং এই আয়াতটি তাদের জন্য প্রযোজ্য আর সুরা নিসার যে আয়াতটি রয়েছে তা ওই ব্যক্তি সম্পর্কে যে ইসলাম ও তার বিধিবিধানকে জেনে বুঝে কবুল করার পর কাউকে ইচ্ছাকৃত হত্যা করেছে তখন তার শাস্তি জাহান্নাম তারপর মুজাহিদ রহমতুল্লাহ আলাইহিকে আমি এ বিষয়ে জানালাম তিনি বললেন তবে যদি কেউ অনুশোচনা করে